মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعد اما بعد দর্শক শ্রোতা বৃষ্টি বাংলার নিয়মিত দার্সে হাদিস আমাদের এ পর্যন্ত আমরা চতুর্থ পর্বে চলে এসেছি জাকাত সংক্রান্ত যে মাসলা মাসাইল জাকাতের যে বিধান তৃতীয় রুকুন ইসলামের আমরা ইতিমধ্যে শুরু করে ফেলেছি আশা করি আপনারা এর থেকে কিছুটা উপকৃত হয়েছেন জাকাত যাদের ফরজ কিভাবে ফরজ জানা দরকার এজন্যে আমরা গত পর্বে আলোচনা করতে গিয়ে আনাস দীর্ঘ হাদিস আমরা বর্ণনা করছিলাম সেখানে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে সেটা পূর্ণ করতে পারি নাই আসুন বাকি অংশ আমরা এখন পূর্ণ করব আপনাদের জন্যে এরপরে আল্লাহ নবী আলিসালাম যে কথাটি বললেন হাদিস যেটা হলো ফমান বালাগাত মিনাল ইবিলি সাদাকাতুল জাজা জাদা যদি কোনো ব্যক্তির জাকাত ফরজ হয়ে যায় অর্থাৎ যদি একষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে একটা জাজা দিতে হবে আর জাজা হলো চার বছর যে উটের বাচ্চাটার বেটি বাচ্চা পূর্ণ হয়েছে পাঁচ বৎসরে পড়ে গেছে এমন একটা বাচ্চা দিতে হবে কিন্তু তার কাছে সেই বয়সের বাচ্চা নেই এই ক্ষেত্রে কি করবে তার কাছে তিন বছরের তিন বছর পার হয়ে চার বছর পড়েছে তার চেয়ে কম একটা বাচ্চা রয়েছে তাহলে কি করবে ফাইন্নাহা মিনহুল হেক্কা তার কাছ থেকে হেক্কা নিতে হবে তিন বছরের পূর্ণ বাচ্চা যেটা চার বছরে পড়েছে সেটাই নিয়ে নেবে আর যেহেতু এক বছর কম বয়স তাহলে ছোট সেটাকে পূর্ণ করার জন্য দুইটা ছাগল সেখানে দিয়ে দেবে যদি সম্ভব হয় ছাগল দুটি দেওয়া তাহলে এক বছর যে বয়স কম এটাকে পূর্ণ করার জন্য এখানে দুইটি আরো ছাগল দিয়ে দিবে বা ভেড়া দুম্বা দিয়ে দিবে যদি সম্ভব হয় তার জন্য সহজ হয় আও শ্রী না দিরহামা যদি না দিতে পারে তাহলে বিশ দিরহাম দিয়ে দিতে হবে এখন আমাদের টাকার অঙ্ক হিসাব করতে হবে যে দুইটা ছাগলের দাম কত সেই ছাগল না দিতে পারলে সেই দুইটা ছাগলের দাম দিয়ে দিবে অমাম্বার আঘাত ইন্দাহ সাদাকাতুল হেক্কা আর যাকে হেক্কা দেওয়ার পরিমাণ তার কাছে সদকা হয়ে গেছে অর্থাৎ ছিচল্লিশ থেকে ষাট পর্যন্ত যার কাছে উঠ থাকবে তাকে একটা হেক্কা অর্থাৎ তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পড়েছে এমন একটা উটের বাচ্চা বেটি বাচ্চা তাকে দিতে হবে এখন তাকে দিতে হবে হেক্কা হেক্কা হেক্কা তার কাছে নাই বরং তার কাছে চেয়ে বড় বাচ্চা আছে মানে চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছর পড়েছে যা যা রয়েছে মিনহুল জাদা তার কাছ থেকে ওই চার বছর পূর্ণ হয়ে পাঁচ বছরে পড়েছে এমন উটের বাচ্চা নিতে হবে হামা আর কি করবে যেহেতু তার কাছে এখন বেশি নিয়ে নেওয়া হলো মালিকের কাছ থেকে এক্ষেত্রে বিশ দিরহাম তাকে ফেরত দিবে আউ সাহাতেন অথবা দুইটা ছাগল দিবে যেটা এর আগের মাসালাতে এসেছিল সেখানে নিয়েছিল আর এখানে দিবে এই যে নিয়মগুলি হাদিসে এসেছে যাতে করে কেউ জুলুমের শিকার না হয় দাতাও যেন জুলুম না করে গ্রহিতাও যেন না করে এ ব্যাপারে সুন্দর এক পদ্ধতি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে দান করলেন এই হাদিসটি ইমাম বুখের রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث إلى اليمن فأمره أن يأخذ من كل ثلاثين بقرة تبيعا أو تبيعا মুআদ বিন জাবাল রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহর নবী আলিসালাম প্রেরণ করলেন কোথায় ইয়ামানে তিনি আল্লাহর নবী যে নির্দেশ করেছিলেন তা বর্ণনা করে বলেন আল্লাহ নবী আলিসালাম মহাজ বিন জাবাল রাজিকে নির্দেশ করেছিলেন যে তিরিশটি গরু বা গাভী বা উভয়টি মিলে তাহলে একটা তাবিয়া নিতে হবে এক বছরের একটা বাছুর নিতে হবে আও তাবিয়া অথবা একটা বকনা বাছুর নিতে হবে বেটি বাছুর নিতে হবে তাহলে তিরিশের কমে গরু গাভীর জাকাত নেই যদি তিরিশটা হয় তাহলে একটা বেটা বাছুর অথবা একটা বেটি বাছুর এক বছরের দিতে হবে যেটা এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পড়েছে এমন অমিন করলে আর বাই না মুসিন্না আর প্রতিটি চল্লিশে চল্লিশটা যদি গরু গাভী হয় তাহলে তাকে দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পড়েছে এমন একটা বেটি বাচ্চা দিতে হবে অমিন কুল্লে হালিমিন দিনারান আর যারা সাবালক হয়ে গেছে তাদের প্রতি কর নির্ধারণ করতে গিয়ে এক দিনার কর ধারণ করতে হবে যারা অমুসলিম যারা ইসলাম গ্রহণ করবে না তারা কর দিয়ে থাকতে চায় তাদের যারা সাবালক হয়ে গেছে তাদের প্রতি যারা এখনো নাবালক রয়েছে বড় হয়ে গেছে নারী যারা এদের প্রতি কিন্তু ট্যাক্স নেই কর নেই শুধুমাত্র যারা সবালক হয়েছে এবং যুবক আছে এখনো তাদের যৌবন রয়েছে উপার্জন করে তাদের প্রতি ইসলাম একদিন আর করে ট্যাক্স নির্ধারণ করে দিয়েছেন আও আদলাহু মাআফির আর যদি সে দিনার দিতে না পারে স্বর্ণ মুদ্রা তাহলে সে পরিমাণে কাপড় দিয়ে দিবে মাহফির এক প্রকার কাপড় সেই কাপড় দিয়ে দিলেও হয়ে যাবে বা পোশাক দিয়ে দিলে হয়ে যাবে রাহুল খামসা আহমাদ হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন আহমদের শব্দ ও ওয়াহাসানাহ তিরমিদি ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন ওয়াসারা ইলা ইখতলাফি ফি ওয়াসলিহি ইমাম তিরমিজি হাদিসটি অসলের ব্যাপারে মানে রাসুলের হাদিস কিনা এই ব্যাপারে তিনি ইখতলাফের কথা ইঙ্গিত করেছেন ওসাহবনু হেব্বানুল হাকিম ইবন হেব্বান এবং ইমা হাকিম হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি সহি এর মধ্যে কোন সন্দেহ আমাদের নেই ওয়ানামর ইবনে সোহেব আন আবিহান জদ্দিহ قال قال رسول الله صلى الله عليه وسلم تؤخذ صدقات المسلمين على مياههم রাহু আহমদ ওলে আবি দাউদ ওলা তুখাদ সাদাকাতুম ইল্লা ফি দুরিহিম আমর ইবনে শুআইব তিনি তার বাবা বাবা তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আল্লাহর নবী আলাইসালাম বলেছেন যে মুসলমানদের সাদাকা যখন গ্রহণ করবে সরকারি যখন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি জাকাত আদায় করতে যাবে তখন তাদের যেখানে পানি রয়েছে যেই পানির আশেপাশে তারা গরু ছাগল লালন পালন করে সেখান থেকেই নিবে এমন করবে না দূরে বসে যাবে আর বলবে নিয়ে আসো তোমাদের গরু ছাগল হিসাব নিয়ে আসো আর তোমরা দাও এমন না বরং যেখানে গরু ছাগল তারা লালন পালন করে ওইখানে গিয়ে জাকাত কালেকশন করবে ইমাম আহমাদ হাজটি বর্ণনা করেছেন আবুদাউদ শরীফে হাজটি এইভাবে এসে ওলা তু খাজ সাদাকাত ইল্লাফি তাদের বাড়ির পাশে গিয়ে বাড়ি যেখানে তাদের গরু ছাগল পালন লালন পালন করে সেইখানে গিয়ে কর্মকর্তা বা নিয়োগ যাকে দেওয়া হয়েছে এই জাকাত আদায় করার জন্য তাদের বাড়িতে বাড়িতে গিয়ে জাকাত আদা করবেন তিনি অফিসে বসে থাকবেন বা কোথাও একটা ভালো জায়গাতে বসে আর বলবে তোমরা জাকাত নিয়ে আসো এটা কিন্তু জায়জ হবে না এটা আল্লাহ নবী আলাইসালাম নিষেধ করে দিয়েছেন ওয়ানাবি হরাতি আল্লাহ তালান কালা কালা রাসুল্লাহ সাল্লাম লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফি ফারাসিহি সাদাকা রাহুল বুখারি বলে মুসলিম লাইসাফিল আব্দি সাদাকা ইল্লা সাদাকাতুল ফেতের আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তির যে দাস দাসী থাকবে এবং যে ঘোড়া তার থাকবে যেই ঘোড়া তার কাজে ব্যবহার করবে যেই বাহন থাকবে এখানে কোনো জাকাত নেই তাহলে ব্যবহৃত গরু ছাগল যেটাকে মানুষ ব্যবহার করে কাজে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য বা তার পিঠে চড়ে বাহন হিসাবে ব্যবহার করার জন্য ঠিক এইভাবে তার যে গোলাম দাস দাসী একাধিক থাকতে পারে এগুলির কোন জাকাত ফরজ হবে না এ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন মুসলিম শরীফে আছে আবুদের সাদাকা দাস দাসীর কোনো জাকাত দেওয়া লাগবে না ইল্লা সদকাতুল ফিতের তবে ফিতরার যে জাকাত রমজান মাসে রোজা রাখার পরে যখন আমরা চাঁদ উঠে যাই ঈদের সালাত আদায়ের আগে যদি দাস দাসী হয় তাদের পক্ষ থেকেও ফিতরা দেওয়া ফরজ এটা ব্যতিরিকে তাদের কোনো আর ফরজ জাকাত আদা করতে হবে না وعن بهز بن حكيم عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم في كل سائمة إبل في أربعين بنت لبون বাহাজ ইবনু হাকিম তিনি তার বাবা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন যে উটের প্রতি চল্লিশে একটা করে বিন তেলাবন দিতে হবে বিন তেলাবন আমরা বলেছিলাম দুই বছর পার হয়ে তৃতীয় বছরে পড়েছে আর এখানে আমরা আগের হালসে পড়েছি যে পঞ্চাশের কথা বলা হয়েছে তাহলে এখানে দুই ধরনের বর্ণার অর্থ হচ্ছে যে এই যে মানে ভাঙ্গা যেটা আর কি মধ্যকানের ভাঙ্গাগুলিকে এখানে বাদ দেওয়া হয়েছে মোট কথা আমাদেরকে এর যে সীমা বেঁধে দেওয়া হয়েছে আগের হাদিসে সেও যা আমরা কি করব আমরা জাকাত আদায় করব। আল্লাহ নবী এখানে বললেন প্রত্যেকটি চল্লিশে বিন তোলা বোন লা তুফার রাকো ইবুলুন আন হেসাবিহা বিহা আরো বলেন লা তুফার রাকো ইবুলুন আন হেসাবিহা হিসাব করতে গিয়ে কোনো উটকে যেন ওইখান থেকে আলাদা করে দিয়ে হিসাব কমে না দেওয়া হয় মান আতাহ যে এই ফরজ জাকাত দিবে আল্লাহর কাছে আজর পাওয়ার জন্য সব পাওয়ার নিয়তে যে এই জাকাত ফরজ আদা করবে সে ব্যক্তি তার আজর পাবে অমান আহা আর যে নিষেধ করবে দিবে না ফাইন্না আ আমরা জোরপূর্বক তার কাছ থেকে আদা করে নিব ওয়াসাতরা মালিহি এবং অস্বীকার করার জন্য তার অর্ধেক মাল ক্রোক করে নেওয়া হবে এটা তার জন্য শাস্তি স্বরূপ আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে এ পর্যন্ত আপনারা সাথে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইলিল মাগদুব আলাইহিম আলাদ-দাল্লিন আনআমতা আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুবহানাল্লাহ জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the prodigy Dai of Islam I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. dutya Bhagwan ek hi hai, dusra nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom.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 জোরপূর্বক নিয়ে নিতে হবে আজমা তানমিন আজমাতে রব্বিনা এই জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া একটা বিধান আলী পরিবারের জন্য এই জাকাত খাওয়া হারাম তাদের জন্য জায়েজ নেই আলে বাইদ বলতে মোহাম্মদ সাল্লামের পরিবারভুক্ত এদেরকে বোঝানো হয়েছে কেউ বলেছেন যে বানু হাসিম বানু মোত্তালেব এবং বানু আব্দে মানাফ আবার কেউ বলছেন যে আলী রাজিয়াল্লাহ তাল আনহু জাফর রাজিয়াল্লাহ তাল আনহু আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু এবং আকিল এবং হারিস ইবন আব্দুল মোত্তালিব এদের যারা বংশ তাদের অন্তর্ভুক্ত এদের জন্য জাকাতের মাল হারাম করে দেওয়া হয়েছে বন্ধুগণ আল্লাহ নবী আলিসাল্লাম তিনি তার জন্য তার পরিবারের জন্য জাকাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন যাতে করে এমন কথা কেউ না ভাবতে পারে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার অর্থ করি বাড়াবের জন্য বা তার পরিবারের লোকজনকে এক বসে বসে খাওয়ার ব্যবস্থা করার জন্য বুঝি জাকাত ফরজ করেছেন তাই জাকাত এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে ফরজ করে দেওয়া গরিব দুঃখীদের প্রতি এটা এহসান নয় বরং তাদের হক তাদেরকে দিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন আপনাকে অনেক দিয়েছেন এখান থেকে অল্প কিছু গরিবকে দিবেন এটা আল্লাহর সম্পদ থেকে দিবেন আপনার না কারণ আপনার সম্পদের মালিককে আল্লাহ রব্বুল আলমিন রাহু আহমদ ও আবু দাউদ নাসাই ওয়াসাউল হাকিম ইমাম আহমদ আবু দাউদ নাসাই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম সহি বলেছেন ওয়ান আলী রাজি আল্লাহ তাল আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت لك مئة درهم وحال عليها الحول ফাফিহা খামসাত দারাহেম আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আলী রাজিল্লাহ হারিস বর্ণনা করে বলেন তিনি বলেছেন যখন তোমার কাছে দুইশো দির হাম অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম যখন রূপা থাকবে ওয়াহাল আলহ হাউল এবং চন্দ্রমাসের হিসাবে এক বছর পূর্ণ হয়ে যাবে ফাফিহা খামসাত দারাহেম তাহলে দুইশোতে পাঁচ অর্থাৎ আড়াই ভাগ জাকাত ফরজ হবে ওলাইসা আলাইকা সাইয়ন হাত্তা ইয়াকুনা লাকা ইসরুনা দিনারান আর স্বর্ণ যদি বিশ দিনার না হয় বিশ দিনার মানে পঁচাশি গ্রাম পরিমাণ পঁচাশি গ্রাম পরিমাণ যদি স্বর্ণ তোমার কাছে না থাকে এবং এক বছর পূর্ণ না হয় চন্দ্রমাসের হিসাবে তাহলে ওয়ালাইসা আলাইকা আলাইহাল দিনার আল্লাহ নবী আলিসাল্লাম বললেন যে যদি ২০ দিনার পঁচাশি গ্রাম স্বর্ণ পরিমাণ তোমার কাছে না হওয়া পর্যন্ত এবং এক বছর অতি পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার প্রতি জাকাত ফরজ হবে না আর যদি ২০ দিনার অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ হয় আর এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে ফাফিহা নিসফ দিনার তাহলে সেখানে শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে অর্ধেক দিন আর কি হবে জাকাত ফরজ হবে অর্থাৎ পঁচাশি গ্রাম যদি হয় এবং এর অতিরিক্ত হয় তাহলে শতকরা আড়াই পার্সেন্ট কি হবে জাকাত ফরজ হবে ফামা আজাদ ফাবে হেসাবে আলেক এর অতিরিক্ত যত হবে তার হিসাব করে জাকাত বের করতে হবে আর যত পর্যন্ত এক বছর পূর্ণ না হবে ততন পর্যন্ত জাকাত ফরজ হবে না অর্থাৎ কেউ যদি জাকাত পরিমাণ পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো গ্রাম রূপা তার কাছে আছে কিন্তু বছর শেষ হওয়ার আগে কোনো কাজে লাগিয়ে দিল বা সেটা খরচ হয়ে গেল তাহলে এক বছর পূর্ণ না হলে জাকাত ফরজ হবে না তাহলে নেশাব যেমন হওয়া শর্ত ঠিক ওইভাবে এক বছর চন্দ্র মাসের হিসাব আরবি মাসের হিসাব পূর্ণ হও কি জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত এর আগে আরো শর্ত আছে যে পূর্ণ মালিক হতে হবে পূর্ণ মালিক যদি না হয় তাহলে তার প্রতি জাকাত ফরজ হবে না এগুলি শর্তর মধ্যে আরো শর্ত ওলামারা বলেছেন যে তার যে চাহিদা তার দৈনন্দিন চাহিদা যা রয়েছে বা যা তার কাজ করতে গিয়ে তার মূল জিনিসের অতিরিক্ত হতে হয় মূল জিনিস বলতে আমার হয়তো ফ্যাক্টরি রয়েছে আমার কারখানা রয়েছে বা কেউ হয়তো কাঠের কাজ করে কেউ হয়তো রঙের কাজ করে এই কাজটা করতে গিয়ে তার যে যে জিনিসগুলি প্রয়োজন যার মাল সামান যা প্রয়োজন এগুলি ব্যতিরিক হতে হবে কারণ এগুলির উপরে তার জাকাত আসবে না জাকাত আসবে এগুলি থেকে যা উপার্জন হবে তার উপরে যেটা আমাদের পরে এর আলোচনা আসবে ইনশাআল্লাহ তাহলে এক বছর পূর্ণ হওয়া নেশাব পরিমাণ হওয়া এক বছর পূর্ণ হওয়া সেটা তার যে প্রিয়জন এই প্রিয়জন মূল প্রিয়জনগুলির অতিরিক্ত হওয়া এই জন্য ঘর বাড়ির উপরে জাকাত নেই যেটা বাহনের ঘোড়া তারপরে জাকাত নেই আর গরু ছাগল ভেড়া ক্ষেত্রে সেটা মাঠে চরে সেটা একটা শর্ত ছিল বছরের বেশিরভাগ বছরের পুরো বছর সময়টা অথবা অধিকাংশ সময় যেখানে তাকে কিনে খাওয়াতে হয় না তাহলে এই যে শর্তগুলি আমাদের মনে রাখতে হবে শর্ত পাওয়া গেলেই জাকাত ফরজ হবে আর শর্ত যদি না পাওয়া যায় জাকাত ফরজ হবে না এ কথাটা আমাদের মনে রাখতে হবে ভালো করে এ হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি হাসান বলে তিরমিজ আন ইবিন উমার তিরমিজিতে ইবিন উমার থেকে হাদিস বর্ণিত হয়েছে মানিস্তফাদা মালান ফালা জাকাত আলাইহে হাত্তা ইয়াহুল আলাইল হাউল ওয়ার রাজ ওয়াকফ ইবনে উমার থেকে বর্ণিত হয়েছে কেউ যদি মাল উপার্জন করে এরপরে সেখানে একটি বছর অতিবাহিত না হয়ে যায় ততদিন পর্যন্ত তার প্রতি জাকাত ফরজ হবে না ইমাম ইবনে হাজাস রহমতুল্লাহ বলেন যে এই কথাটা ইবনে ওমার রাজিল মাউকুফ হাদিস এটা মারফু হাদিস নয় তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম বছর পূর্ণ হওয়া একটা শর্ত নিসাব পরিমাণ হওয়া একটি শর্ত ওয়ান আলী রাজি আল্লাহ আন قال ليس في البقر العوامل الصدقه রাহ আবু দাউদ দারাকুতনি ও রাজ অকফু আইদান আলী রাজ্জাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সমস্ত গরু গাভী ব্যবহারের জন্য হয় কাজ করার জন্য কোনো জিনিস এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চালার জন্য হাল বাওয়ার জন্য এগুলির মধ্যে জাকাত নেই কারণ ব্যবহারিক যেগুলি পশু এগুলিতে জাকাত হবে না এটার জন্য মনে রাখতে হবে সেটা দুধ খাওয়ার জন্য বা বংশ বিস্তারের জন্য মাঠে খায় বছর পুরোটা অথবা অধিক অংশ এর খাওয়া সরবরাহ করতে হয় না এগুলি শর্ত আমাদের মনে রাখতে হবে এটাও আবু দাউদ দারাকুতনি বর্ণনা করেছেন এবং এটার আসল হলো কি এর রাজেহ বা প্রাধান্য যেটা মত সেটা হলো এটাও আলী রাজিয়াল বাণী রাসুল সাল্লাহ সাল্লামের মারফু হাদিস নয় ওয়ান আব্দুল্লাহ বিন আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আন قال كان رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন যখন আল্লাহ নবী আলি সালাতামের কাছে কেউ জাকাত নিয়ে হাজির হতেন তাহলে জাকাত সরকার পক্ষ থেকে আদা করা অথবা নিজেই জাকাত পৌঁছে দেওয়া এটাও হতে পারে যখন কোন জাতি তাদের সাদাকা নিয়ে এখানে জাকাত আল্লাহ নবীর কাছে নিয়েছে বুঝিয়ে দিতেন তখন আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ সাল্লাহ আলাইহিম আল্লাহ তাদের প্রতি তুমি কি করো দয়া বর্ষণ করো তাদের প্রতি রহমাত বর্ষণ করো আল্লাহ নবী দোয়া করতেন তাই কেউ যদি সাদকা কালেকশন করতে যায় সরকারি পক্ষ থেকে যখন তাকে সদকা বা জাকাত আদায় করে দেবে তখন তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ আলহিম এটা বোখারি মুসলিম হাদিস এই দোয়া করা মুস্তাহাব এটা হলো একটি সুন্নত وعن علي رضي الله تعالى عنه أن العباس سأل النبي صلى الله عليه وسلم في تعجيل الصدقة কাবুলা আন তাহিল ফারাক্ষা আলিক রাউত্তির মেদি হাকিম আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আব্বাস আব্দুল মুতালিব রাসুল চাচা আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল যদি বছর পূর্ণ হওয়ার আগেই আমি জাকাত আদায় করে দিই তাহলে জায়েজ আছে কিনা ফারাক্ষা সালাহু পিজা আলিক আল্লাহ নবী আলী সালাম তাকে অনুমতি দিলেন অর্থাৎ জাকাত ফরজ হবে আপনার মনে করেন রমজান মাসে বা ডিসেম্বর মাসে আপনি দুই মাস আগেই প্রিয়জনের কারণে হ্যাঁ বা গরিব দুঃখীর সমস্যা হচ্ছে বা যে আপনার পছন্দ আগেই বের করে দেব হতে পারে আমি মরে যাব হতে পারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাই জাকাতটা আদায় করে দিই যে কোনো কারণে কেউ যদি জাকাত ফরজ হওয়ার জন্য যে এক বছর পূর্ণ হওয়া এই শর্ত না হয়েও যদি আগে কেউ আদায় করে দেয় প্রিয়জনী বা স্বেচ্ছায় তাহলে জায়েজ রয়েছে এটা আমরা এ হাদিসের দ্বারা জানতে পারলাম হাদিসটি ইমাম তিরমিজি ইমাম হাকিম বর্ণনা করেছেন وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ليس فيما دون خمس أواك من الورق صدقة وليس فيما دون خمس ذود من الإبل صدقة وليس فيما دون خمسة أوسق من التمر صدقة رواه مسلم এখানে আমরা উটের সবচেয়ে নিম্ন নেশাব কত চাঁদির নিম্ন কত এর নেশাব খাদ্যদ্রব্য যেটা যেটা কৃষি সম্পদ কৃষি সম্পদের কতটুক হলে জাকাত ফরজ হবে এ হাদিসে তিনটি জিনিসের নেশাব বর্ণনা করা হয়েছে এটা আমরা এই পর্বে আলোচনা নিয়ে আসতে পাচ্ছি না কারণ আমাদের সময় শেষ ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এই বাকি অংশ আমরা পূর্ণ করার ওয়াদা করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে জাকাতের মাসলা আপনারা বোঝার চেষ্টা করুন এটাই হবে আমাদের আপনাদের কাছে প্রত্যাশা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন সুবাহানাক আল্লাহ হামদিকা আল্লাহ আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আজমাইন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ইমান আমার যখন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় marriage or divorce, What's Islamic ruling? Nikah. solution or problem, heaven or hell. Uh, there is a misconception.